السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে আরেকটি ফিকি মশালা নিয়ে এই পর্যায়ে যে মশালার আলোচনা হবে সেটা হচ্ছে যার জন্য ইমামতি করা মাকরুহ সেই ব্যাপারে তিনটি পয়েন্ট আমরা উল্লেখ করতে চেষ্টা করব প্রথম নম্বর হচ্ছে যিনি বেশি বেশি কেরাত পড়তে গিয়ে ভুল করে থাকেন তবে এটা ফাতেহার ক্ষেত্রে নয় সুরে ফাতেহা ছাড়া অন্য জায়গায় যদি সুরে ফাতেহার মধ্যে এমন তিনি ভুল করেন যার কারণে অর্থ পাল্টে যায় তার পিছনে নামাজ শুদ্ধ হবে না সেটা আমরা আগেই বলেছিলাম আর এছাড়া যদি অন্য কেরাতের মধ্যে ভুল করে থাকেন বেশি ভুল করেন তাইলে তার পিছনে সালাত আদায় করা মাকরু এবং তার জন্য মেমতি করা মাকরু সেটা এক হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যেটা ইতিপূর্বে আমরা বলেছিলাম যে উমুল কৌম আকরাহুম যে রসুল বলেছেন কোনো সম্প্রদায়ের ইমামতি সেই ব্যক্তি করবে যে কোরআন পড়তে পারঙ্গম সুন্দরভাবে যিনি কেরাত পড়তে পারেন সুতরাং যিনি পড়তে পারেন না কেরাত হ্যাঁ সুরে ফাতেহাটুকু ঠিক মতো পারেন বাকিটা পারেন না তাইলে তার জন্য ইমামতি করা মাকরু হবে দ্বিতীয় নম্বর হচ্ছে এমন কোনো ব্যক্তির ইমামতি করা হ্যাঁ যাকে তার মুক্তাদিরা পছন্দ করছেন না অথবা অধিকাংশ লোকেরা পছন্দ করছেন না এই ব্যাপারে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে যেটা আমরা এবারে মাজার মধ্যে পাই নয়শত একাত্তর নম্বর হাদিস সেখানে মধ্যে রসুল আকরম বলেন বা যে তিন জাতীয় মানুষের সালাদ তাদের মাথায় এক বিগত পরিমাণে উঠে না মানে উপরের দিকে আল্লাহর কাছে যায় না তার মধ্যে একজনের কথা বলেছেন রজুলুন আম্মাকুকারিহুন যে এমন ব্যক্তি যিনি এমন কোনো সম্প্রদায়ের ইমামতি করেন যারা তাকে দেখতে পারে না সেটা যুক্তিসঙ্গত ব্যাপার হতে হবে শরীর কারণ হতে হবে যদি শরীর কারণ ছাড়া অন্য কোনো সাধারণ কারণ হয় হ্যাঁ যেটা শরীরে কোনো হ্যাঁ, গুরুত্ব নেই হ্যাঁ, তাহলে সেটা ভিন্ন ব্যাপার তারপরেও হ্যাঁ, যখন অপছন্দ করে অধিকাংশ মানুষ তার সেখানে ইমামতি করা তারপরেও ঠিক নয় সুতরাং আপনার যার ইমামতি মুক্তাদিরা পছন্দ করে না বা অধিকাংশরা পছন্দ করে না তার ইমামতি করা তাদের জন্য তাদের তাদেরকে নিয়ে মাকরু দ্বিতীয় নম্বর আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যে যেই ব্যক্তি এমন ইমাম যে কিছু অক্ষরকে সে লুকায়িত রাখে মানে বিশুদ্ধ করে বলতে পারে না সুস্পষ্ট বলতে পারে না কিছু অক্ষর লুকায়িত থাকে অথবা কোনো অক্ষরকে বারবার উচ্চারণ করে যেমন আরবিতে ফা ফা বলে এরকম মৌখিক যদি কারোর সমস্যা থাকে তার পিছনে তার জন্য ইমামতি করা মাকরু সুতরাং এই জাতীয় নিতান্ত প্রয়োজন ছাড়া এই জাতীয় ইমামের ইমামতি করা ঠিক নয় এই কারণে এই ব্যাপারগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে এই জাতীয় ইমাম হ্যাঁ যেন অন্য একজন যোগ্য লোককে দিয়ে পরিবর্তন করা যায় সেটার খেয়াল অবশ্যই রাখতে হবে আশা করি বুঝতে পেরেছেন জাকুল্লাহ খেরা